প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রজব মাস চলছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম রজব মাসের থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন হজরত ওসমান ইবনে হাকিম আল আনসারি রাজি আল্লাহ তাল বলেন سألت سعيد بن جبير عن صوم رجب ونحن يومئذ في رجب হাকিম ইবনে ওসমান ইবনে হাকিম আল আনসারি বলেন আমি সাঈদ ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহুকে রজব মাসে জিজ্ঞেস করলাম فقال سمعت ابن عباس رضي الله تعالى عنهما সাঈদ ইবনে জুবাইর বললেন আমি রাসুল্লাহ সাল আলহি আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে শুনেছি তিনি বলতেন কানা ইয়াকুলু কান রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতিরু হাত্তা ইয়াসুমু রজব মাসে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এমন হতে যে একাধারে সম পালন করতে থাকতেন আমরা মনে মনে ভাবতাম যে আর বোধহয় রোজা একটাও ছাড়বেন না আবার অনেক সময় এমন হতো অয়ুফতিরু কখনো এমন হতো যে সম রাখতেন না হাত্তা নাকুলা এমনকি আমরা ভাবতাম যে লা ইয়াসুমু তিনি আর এ মাসে সিয়াম রাখবেন না বুঝা গেল বিষয়টা বাধ্যতামূলক না রজব মাসে সিয়াম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি রাখতেন আবার কখনো রাখতেন না এর দ্বারা এই জিনিসটা পরিষ্কার হয়ে যায় রজব থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন বাকি রজব মাসের শ্রমগুলো বাধ্যতামূলক নয় সেজন্য মাঝে মধ্যে ছাড়তেন রজব মাস ওলামায়ক রামদের বক্তব্য হচ্ছে এই যেরকম একজন কৃষক প্রথমে জমিতে চাষ দেয় এরপরে বীজ রোপণ করে এরপরে ফসল কাটে ঠিক এরকম ভাবে রজব মাস হচ্ছে মমিনদের জন্য জমিতে চাষ দেওয়ার মাস এ মাস থেকেই মমিনরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে এরপরে সাবান মাস হচ্ছে বীজ বপনের মাস আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস এজন্য রজব মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা মমিনদের কর্তব্য রজব মাসের যেমন ফজিলাত রয়েছে এরকম ভাবে রজব মাস শুরু হলেই কিছু বেদাতেরও প্রচলন ঘটে এটা নতুন কিছু নয় আমরা হাদিস থেকে দেখি বুখারি শরীফের পাঁচ হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিসে বলা হয়েছে عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا فرع ولا عتيرة রজব মাসে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বললেন ইসলামে ফারা এবং আতিরার কোনো স্থান নেই ফারা কি জিনিস ফারা বলা হতো ওদের উটের যে বাচ্চা হতো একটা উটের প্রথম যে বাচ্চা হতো এটাকে তাদের দেবতার নামে জবে করত আর আতিরা হচ্ছে যেহেতু রজব মাস আশহুরুল হরুম চারটা মাসকে ইসলামে আশহুরুল হরুম বলা হয় এর মধ্যে প্রথম মাস হল রজব মাস এই জন্য রজব মাসে এরা একটা পশু জবাই করত নাম দিত রাজাবিয়া এই কুসংস্কার জাহিনী যুগে ছিল ইসলামের শুরু দিকেও সাহাবায়ক রাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন কেউ কেউ করতেন আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম এজন্য এটাকে রহিত করলেন লা ফারাহা ওয়ালা আতিরাতা এই ফারা এবং আতিরার স্থান ইসলামে নেই এর দ্বারা জাহিলি যুগের কুসংস্কারকে রহিত করে দিলেন আমরাও দেখি আমাদের দেশেও যখনই রজব মাস শুরু হয় রাস্তার পাশে পাশে দেখ বসে যায় বিভিন্ন আলোকসজ্জা করে লাল সালু কাপড় দিয়ে সাজিয়ে এরপরে দেখ বসানো হয় রজব মাসের সেই জাহিলি যুগের প্রথা এখন দেবতার নামে মূর্তি জবাই করতে কষ্ট হয় মূর্তির নামে পশু জবাই করতে টাকা লাগে এর পরিবর্তে টাকা কামাই করার ব্যবস্থা করেছে তারা দেখ বসিয়ে এটাকেও নাম দেয় তারা খাজা বাবার দেখ কারণ গেয়ারহুবি শরীফ ইন্ডিয়াতে আমি দেখেছি ওরা এই সময় আসলে খুব বেশি তোলপাড় করে সব জায়গায় বড় বড় ড্যাক বসায় কারণ আব্দুল কাদের জিলানি নাকি এগারোই রজবে জন্মগ্রহণ করেছিলেন না মরেছিলেন তা আমার জানা নাই এই হিসাবে তারা রজব মাসে বড় একটা অনুষ্ঠান করে এটা মনে রাখতে হবে জাহিলু যুগের যতগুলো বেদাত কাফের মোশেকরা পালন করত ইসলামের মধ্যে সবগুলোই আছে তবে ভিন্ন রূপে যেমন রজব মাসের বেদাত মক্কার কুফাররা পালন করতে একভাবে আর বর্তমান যুগের মুসলিম নামধারী মুশ্রিকরা করে আর একভাবে জন্য তিরমিজিতে হাদিসটা আছে তিরমিজির এক হাজার পাঁচশো বারো নম্বর হাদিস এখানেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা ফারা ওয়ালা আতিরাতা এই ফারা এবং আতিরার কোন স্থান ইসলামে নেই ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাইয়ের ব্যাখ্যা করেছেন আতিরা হচ্ছে একটা পশু জবাই করত লোকেরা রজব মাসে এর দ্বারা রজব মাসের করা উদ্দেশ্য হারাম এটা আশহুরুল হারাম চারটা মাসকে আশহুরুল হারাম বলা হয় রজব জুল কাদা জুল এবং মহারম এর প্রথম মাস যেহেতু রজব এই জন্য এটাকে তাজিম করত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এটাকে রহিত করলেন এই জাতীয় হাদিস আবু দাউদ শরীফেও আছে দুই হাজার আটশো বত্রিশ নম্বর হাদিস আবু দাউদের عن ابي المليح قال قال نبيشة نادى رجل رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল আতিরা রজব আমরা জাহিলি যুগে রজব মাসে আতিরা জবাই করতাম ফামা আপনি আমাদেরকে কি বলেন শাহরিন কানা তোমরা আল্লাহর নামে জবে করো যে কোনো মাসে করতে পারো রজব মাসকে খাস করে করবে না আল্লাহর জন্য তোমরা ন্যাক আমল করো এবং গরিবদেরকে খানা খাওয়াও এগুলো ভালো কাজ তবে রজব মাসকে খাস করে কোনো কিছু করার স্থান ইসলামে নেই قال إنا كنا نفرع فرعا في الجاهلية فما تأمرنا লোকটি আবার প্রশ্ন করলো আমরা জাহিলি যুগে ফারা করতাম ফারা যেটা আগে বলেছি যে প্রথম যে পশুটা বাচ্চা দেয় গাভী যে বাচ্চা দেয় এই প্রথম বাচ্চাটাকে ওরা দেবতার নামে জবাই করত আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বললেন এটারও ইসলামে কোনো স্থান নেই এভাবে জাহিলি যুগের কিছু প্রথাকে ইসলাম এসে রদ করল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন জাহিলি যুগের আরো কিছু কথা বলেছেন যেমন সুরায়ে মায়েদার একশো চার নম্বর এবং একশো তিন নম্বর আজ বলা হয়েছে মা জাল আল্লাহ মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম আল্লাহ সুবাহ তৈরি করেননি বাহিরা সাহেবা ওয়াসিলা হাম এগুলো আল্লাহ তালা দেন নাই কিন্তু যারা কুফুরি করেছে তারা আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে এদের বেশিরভাগ লোক হচ্ছে অজ্ঞ এখানে বলা হয়েছে সাহেবা বাহিরা ওয়াসিলা হাম বাহিরা বলা হয় যে জন্তুর দুধ প্রতিমার জন্য উৎসর্গ করা হয় আগেই তারা বলতো এই পশুর যত দুধ হবে সেগুলো দেবতার নাম উৎসর্গ করা হলো এই পশুকে বলা হতো বাহিরা এরপরে সাহেবা বলা হতো যে জন্তু প্রতিমার নামে ছেড়ে দেওয়া হতো পশুটা প্রতিমার নামে মূর্তির নামে ছেড়ে দেওয়া হতো অশিলা বলা হতো ওই উটের মহিলা উঠকে যে স্ত্রী উঠ লাগাতার কয়েকটা এরকম স্ত্রী উটনি বাচ্চা দান করেছে এটাকে তারা মনে করতে এটা দেবতা এটাকে দেবতা নামে ছেড়ে দেওয়া হতো এরকম হাম বলা হয় পুরুষ উটকে যে উঠ অনেক স্ত্রী উটের সাথে মেলামেশা করতে পেরেছে এত বেশি করেছে যে শেষ পর্যন্ত সে দেবতা হয়ে গেছে এটাকেও ছেড়ে দেওয়া হতো এরকম ভাবে কতগুলো প্রথা জাহিলি যুগে ছিল আল্লাহ সুবাহান কোরআনের সুরায় মায়দার একশো তিন নম্বর চার নম্বর আয়াতে বললেন মা জালাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন এই বাহিরা সাইবা ওয়াসিলা হাম এগুলো ইসলামে কোনো কিছু নেই আল্লাহ তালা এগুলো নির্ধারণ করেন নাই এগুলো মানুষেরা আল্লাহর নামে মিথ্যা তৈরি করেছে এই লোকগুলোকে যদি বলা হয় আল্লাহ তারা বলছেন ওয়াইদা এই লোকগুলোকে যখন বলা হয় তোমরা আসো যা আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো ওয়াইলার রাসুলে রাসুলের দিকে ফিরে আসো কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আল্লাহ তারা বলছেন তারা বলে আমাদের জন্য আমাদের পিতৃপুরুষকে যা পেয়েছি তাই যথেষ্ট বাপ দাদা যা করেছে ওটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তারা বলছেন যদিও তাদের বাপ দাদা পূর্বপুরুষেরা কিছুই জানত না এবং তারা হেদায়েতের পথে ছিল না তারপরেও কি তারা পিতামাতা বাপ দাদা দোহাই দিবে সুরায় মায়াদার একশো তিন নম্বর আয়াত চার নম্বর আয়াত পরিষ্কার করে দিল এই জাতীয় লোকদেরকে যারা বিভিন্ন কুসংস্কার বিভিন্ন বেদাতে জড়িত থাকে এদেরকে যখন কিতাব উল্লার দিকে আল্লাহর নবীর হাদিসের দিকে ডাকা হয় তখন তারা বলে আমাদের জন্য বাপ দাদার থেকে যা পেয়েছি তাই যথেষ্ট আমাদের এই যুগেও আমরাও দেখি ইসলামে এই বর্তমানে রজব মাসে যে কুসংস্কার করা হয় এরকম ভাবে বিভিন্ন পীরের মাজার তৈরি করা হয় এরকম ভাবে পীর মুড়িদি পীরের সবক আদায় করা বিভিন্ন মিলাদ প্রথা এগুলো সম্পর্কে যখন আমরা বলি ইসলামে এগুলো নেই কোরআন হাদিসে নেই আসো কোরআন সুন্নার দিকে তখন তারা বলে একই কথা বাপ দাদার যুগ থেকে এটা করলাম এখন কি এটা বাদ দিতে পারি আমাদের কোরআন হাদিস দরকার নেই বাপ দাদা যদি জাহান নামে যায় আমাদের পিসাবরা জাহান নামে যায় আমরা জাহান নামেই যাব এরকম কথা বলতে শোনা যায় গত জুমায় একজন এই রায়ের বাজারের আশপাশে মসজিদে বয়ান দিয়েছেন আল্লাহ সুবাহান যা হারাম করেছেন তা সব হারাম আর যেগুলো হারাম করেন না তা সব জায়েজ অত মিলাদ যেহেতু কোরআন হাদিসে নাই অত সব জায়েজ কি সুন্দর দলিল এজন্য আমরাও দেখি এরাও বলে এরকম বাপ দাদার যুক্তি করে আসলাম আপনি যখন বলবেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত আল্লাহ রাসুল সাল্লাম করেন নাই দুহাত তুলে মুনাজাত এই মুনাজাত নামটাও ভুল কারণ মুনাজাত শব্দের অর্থ কি আরবিতে না যায়ু নাজি মোনাজাত মানে হচ্ছে কানে কানে কথা বলা কারো সঙ্গে গোপনে কানাকানি করাকে আরবিতে বলে কি মুনাজাত আরবি শব্দ আমাদের দেশের মানুষেরা মুনাজাত বানাইল কোনটাকে নামাজের পরে সবাই হাত তুলে আল্লাহ আমিন দুই হাত তুলে জোরে জোরে দোয়া করলো এটার নাম হচ্ছে মোনাজাত এই মোনাজাত আল্লাহর রাসুল সাল আলী ওসাল্লাম ফরজ সালাতের পরে করেন নাই সাহাবাহাম করেন নাই কোরআনে নাই হাদিসেও নাই এর পরেও যদি আপনি এই জাতিকে বলেন যে আল্লাহর নবী যেটা করেন নাই কোরআনে যেটা নাই হাদিসে নাই এটা বাদ দাও তারা একই কথা বলবে আল্লাহ তারা যেটা বলেছেন এখানে রসুল ওদেরকে যখন বলা হয় আসো আল্লাহ যেটা নাজিল করেছেন আল্লাহর রাসুল যেটা বলেছেন সেদিকে ফিরে আসো তারা বলে কলু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষদেরকে যে কাজ করতে পেয়েছি আমাদের জন্য ওটাই যথেষ্ট আমাদের বাপ দাদার যুগ থেকে মোনাজাত করলাম এখন মোনাজাত করবেন এটা কেমন কথা আমি এটা বলি বাপ দাদার যুগ থেকে তুমি ঠিকই মোনাজাত করেছো কিন্তু মক্কা মদিনায় গিয়ে দেখো এখনো নাই আগেও ছিল না বাপ দাদার দলিল দেওয়া জায়েজ নেই দোহাই দেওয়া জায়েজ নেই কিন্তু তারপরেও যদি এক মিনিটের জন্য তর্কের খাতিরে মেনে নেই তাহলে আমি বলবো তোমার বাপ দাদা তালাশ করলে দশ পুরুষ যাও তারপরে দেখবা তোমার বাপ দাদার নাম হরে কৃষ্ণ হরে রাম আর মক্কা মদিনায় যারা মোনাজাত করে না তারাও বলে বাপ দাদার যুগ থেকে করি নাই ওদের বাপ দাদা তালাশ করলে কয়েক পুরুষ পরে আজ আবু করমর উসমান রাবি আল্লাহ তালুম কাজে বাপ দাদা যদি দলিল পেশ করতেই হয় তাহলে তোমার হরে কৃষ্ণ হরে রাম মার্কা বাপ দাদা দলিল না দলিল হতে পারে কারা সেই সাহাবা একেরামরা এরপরেও বলি কোন বাপ দাদার দলিল পেশ করা জায়েজ নেই সম্পূর্ণভাবে কাফেরদের চরিত্র এজন্য এটা আমাদের মনে রাখতে হবে যখনই আপনি কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন আর তারপরে বলে বাপ দাদার যুগ থেকে এটা করে এসেছি আপনি সঙ্গে সঙ্গে ধরে নেবেন এই লোকটা আবু জাহেল আবুল হাব ওতবা সাহেবা হামান ফেরাউন নমরুদ এদের চরিত্র ধারণ করেছে তাহলে এই চরিত্র কাদের এটা যুগে যুগে যখনই এই কাফেরদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছে আল্লাহর নবীদের কথার দিকে আহ্বান করা হয়েছে তারা তখনই উত্তর দিয়েছে অজাদনা আলাইহি আবাহানা আমাদের বাপ দাদাকে পেয়েছে এই কাজ করতে হ্যাঁ মুনাজাত অবশ্য করা যায় একা একা ভোর রাতে উঠে যুদের পরে হাত তুলে দোয়া করা যায় এটা মনে রাখবেন হাদিসে এটা বলা আছে ওরা একটা হাদিস পেশ করবে আপনাকে দেখাবে খুলে হাদিস মোনাজাত আছে আল্লাহ রাসুল বলেছেন আজ সালাত মাসনা মাসনা সালাত দুই দুই রাকাত করে এই দুই দুই রাকাত করে পড়ার পরে তোমরা হাত তুলে দোয়া করো দুই দুই রাকাত কোন সালাত আছে দুই দুই রাকাত কি ফরজ সালাত আছে দুই দুই রাকাত ফজরের সালাত দুই রাকাত তাও তো দুই দুই রাকাত না মাত্র দুই রাকাত বোঝা গেল এই হাদিসটা শুরুর দিকে যদি আপনি লক্ষ্য না করেন তাহলে ওদের খপ্পরে পড়ে যাবেন আল্লাহর নবী সাল আলাইহি ওসাল্লাম যে এবাদত করেন নাই এরকম একটা এবাদত তৈরি করার নাম হচ্ছে বেদাত এখন যারা এই কথা বলল বুঝালো মসজিদের ইমাম সাহ খুদ্া দিয়ে হয়তো আমাদের বিরোধিতা করার জন্য এই কথাটা বলেছেন কিন্তু ওনার মুসল্লিদের মধ্যে হয়তো কেউ এরকম নাই যারা প্রশ্ন করত আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম পরিষ্কার বলেছেন মান আহদাসাফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন বুখারি মুসলিম সহ হাদিসের যত কিতাব প্রায় সব কিতাবে আছে সহি বুখারি দুইশো দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের চার হাজার পাঁচশো উনানব্বই নম্বর হাদিস আয়েশা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত এই হাদিসটা মিসকাতের বাবুল এতেসাম বিল কিতাব সুন্নার প্রথম হাদিস عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি আমাদের এই ইসলামের ভিতরে আমাদের এই দ্বীনের ভিতরে এমন জিনিস তৈরি করলো এমন জিনিস ঢুকালো যা ইসলামে নেই এমন জিনিস এবারতের উদ্দেশ্যে তৈরি করলো ফাহুয়া রদ্দুন তা গ্রহণযোগ্য হবে না তা প্রত্যাখ্যাত এমনি ভাবে আল্লাহ রাসুল সাল আলাই ওসাল্লাম প্রত্যেকটা খুববার শুরুতে বলতেন কুল্লা আল্লাহ রাসুল সাল আলাইহি ওসাল্লাম বলতেন তোমরা খবরদার নতুন নতুন আবিষ্কৃত এবাদত থেকে বাঁচো কারণ সমস্ত নতুন এবাদত হচ্ছে বেদাত আর যত বেদাত সবগুলো হচ্ছে গুমরাহি আর সব গুমরাহির পরিণতি জাহান্নাম বেদাত কাকে বলে আপনি যখন বেদাতিদেরকে বলবেন যে বেদাত জায়েজ নেই বেদাতিরা বলবে আপনি আমি এই যে মাইক ব্যবহার করি নবীর যুগ এটা ছিল না এটাও তো বেদাত আল্লাহর নবীর যুগে পাখা ফ্যান ছিল না কারেন্ট ছিল না এটা ব্যবহার করছেন এটা বেদাত নবীর যুগে মোবাইল ছিল না এটা ব্যবহার করেন এটা বেদাত নবীর যুগে প্লেন ছিল না আপনারা এটাতে করে হজ করতে যান এটা বেদাত এরকম কতগুলো দলিল পেশ করে আপনাকে বিভ্রান্ত করবে আপনার যদি বিষয়টা পরিষ্কার না থাকে আপনিও চিন্তা করবেন যে হ্যাঁ ঠিকই আছে জসিমুদ্দিন রহমানই এই বিষয়টা বুঝেন নাই তারা আরো বলবে আল্লাহর নবীর যুগে মাদ্রাসা ঘর ছিল না এটা বেদাত এবং এই কথাগুলো কোনো সাধারণ লোকের না বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার বর্তমান মোহতামিম এবং সাইফুল হাদিস যিনি তিনিও তার একটা বইয়ের মধ্যে লিখেছেন সব বেদাত বেদাত না এবং এই দলিলগুলোই পেশ করেছেন নবীর যুগে মাদ্রাসা ছিল না অতএব মাদ্রাসা এখন তৈরি করা হচ্ছে এটা বেদাত অতএব কিছু বেদাত আছে হাসানা আর কিছু বেদাত আছে সাইয়া এইভাবে দরজা খুলে দিল বেদাতের আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন টুল্লু বেদাতিম বালালা সব বেদাত গুমরাহি আল্লাহর নবী বললেন সব বেদাত গুমরাহি আর আমাদের একদল আলেম বললেন কিছু বেদাত হাসানা সাইয়া আমরা কি নবীরটা মানবো না আমাদের আলেমদেরটা মানবো আলেমদের কথা মানবো যদি নবীর কথার মুয়াফিক হয় আলেমদের কথা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সাথে মিল থাকবে কোরআন হাদিসের পরিপন্থী কোন কথা যদি কোনো আলেম বলে তাহলে সেখানে আলেমের কথা তার মুখে ছুড়ে মারতে হবে কোরআন হাদিস গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সুরায় নেশার উনষাট নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন ফাইং তানাজাতুমফি সাইন যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় তাহলে কি করবে বড় বড় আলেম কি বলে তাই দেখবে নাকি আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোমরা এটাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে ফেরত দাও আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানি হচ্ছে আল্লাহর কোরআনের সঙ্গে মিলাও রাসুলের কাছে ফেরত দেওয়ার মানি হচ্ছে আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলাও কোরআন এবং হাদিসের সঙ্গে যার কথা মিলবে সেটা মানতে হবে যেটা মিলবে না ওটা মানা যাবে না এটা যদি বড় পীর সাহ বলে বড় মহাদ্দেব বলে বড় মুক্তি বলে বড় সাইকুরাজ বলে যেই বলুক না কেন কোরআন ও হাদিসের সাথে যদি না মিলে তার কথা তার মুখে ছুড়ে মারতে হবে এটা পরিষ্কার ইসলামের উসুল একই কথা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনারা জানেন আল্লাহর নবী যেদিন বিদায় হাজের ভাষণ দিচ্ছিলেন এক পর্যায়ে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম সাহাবাহিক রামদের জিজ্ঞেস করলেন আলাহাল বাল্লাগতু ও আমার সাহাবিরা তোমরা সাক্ষী দাও আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি কেন এই নবী এই প্রশ্ন করলেন কিসের জন্য এর একটা রহস্য আছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আর তা হচ্ছে আল্লাহর কালামকে পৌঁছে দেওয়ার জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নির্দেশ করেছেন ইয়া আইয়ুহার বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা সূরা মায়দার 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা বাল্লিগ মানে পৌঁছে দিন বাল্লাগাইবাল্লিগু তাবলিগ মানে পৌঁছে দেওয়া তাবলিগ অর্থ কি পৌঁছে দেওয়া প্রচার করা কিসের তাবলিক আপনি তাবলিগ করুন পৌঁছে দিন কিসের তাবলিগ খাজা বাবার কাহিনী গাজা বাবার কাহিনী না সবুজ বইয়ের কাহিনী দেখবেন আমাদের দেশে তাবলিগের নামে একটা বই পড়া হয় ফাজাইলে আমাল এই ফাজাইলে আমাল নামক বইয়ের শুরুতে কিছু কোরআনের আয়াত আছে এরপরে কিছু সহি হাদিসও আছে সবগুলো জাল বলছি না এরপরে তৃতীয় ধাপে গিয়ে শুরু হয় কাহানি বিভিন্ন বুজুর্গের কাহিনী কেউ জান্নাতে চলে গেছে কেউ কবরাজাব দেখতে পাচ্ছে আপনারা দেখবেন একটা কাহিনী প্রায় বয়ান করে কি কাহিনী এক বুজুর্গ কয়েকজন লোকদের খাবার দাওয়াত দিয়েছে তার মধ্যে একজন যুবককেও দাওয়াত দিয়েছে এই যুবক সম্পর্কে সমাজে প্রচলিত ছিল তার কাস্ট খোলা থাকে সব দেখে যুবককে দাওয়াত দিল ফাজাইলে জিকিরের ভিতরে দেখবেন সোয়া লাখ বার না পঁচাত্তর হাজার বার লাইল্লাহ পড়লে কবরাজা বন্ধ হয়ে যায় ওই ফজিলাত বয়ান করতে গিয়ে এই কাহিনীটা বয়ান করেছে তো এর মধ্যে যুবক খাবারের টেবিলে বসে হঠাৎ করে চিৎকার মারা শুরু করেছে আমার মায়ের কবরাজা হচ্ছে আমার মায়ের কবরাজা হচ্ছে তো মেজবান যিনি ছিলেন ওনার আবার কয়েক খতম লাইলাহ পড়া ছিল হাড়ি ভরা ছিল উনি ওখান থেকে মনে মনে এক খতম তার মায়ের জন্য দান করে দিলেন যুবকের কান্না ঠান্ডা হয়ে গেল বলল আলহামদুলিল্লাহ আমার মায়ের কবর আজাব বন্ধ হয়ে গেছে এখন লেখে ফায়দা ইহাতে আমার দুইটা ফায়দা হইল এক নম্বর ফায়দা হইল এই যে লাইলা ইল্লাল্লাহ পঁচাত্তর বার পড়লে যে কবর আজাব বন্ধ হয়ে যায় এই হাদিসটা আমি সহি মনে করলাম হাদিস সহি করার কি অভিনব তরিকা হাদিস সহি এবং জাল যাচাই করার জন্য বিশাল বিশাল কিতাব আছে আর ওনারা মাশাল্লাহ হাদিস সহি করলেন কি আপনি দেখতেই পারলেন এরপরে লেখছে আমার আরো একটি ফায়দা হলো এই যুবক সম্পর্কে সবাই যেটা বলতো আমার কু ধারণা ছিল এটাও দূর হয়ে গেল মানে যুবক এখন সব দেখে এই বিশ্বাস জন্মে গেছে সেরেকের আকিদা পুরা দাখিল হয়ে গেছে এই সমস্ত কাশ্প খোলা সেরেকে আকিদা এখানে ভিন্ন বিষয় একটা হচ্ছে কারামত কারামতের আউলিয়ায় হক এটা আমরা বিশ্বাস করি কারামত কিরকম কারামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা সত্যিকার যারা আল্লাহওয়ালা তাদেরকে কোনো সময় যখন ইচ্ছে করেন তিনি আল্লাহ সুবাহ বিশেষ কিছু ক্ষমতা দান করেন কিন্তু এতে ওনার নিজের কোনো ক্ষমতা নাই মনে করুন সুরা ইউসুফের কাহিনীর মধ্যে আছে ইউসুফ সালামকে যখন কেনা আনে কুয়ার ভিতরে নিক্ষেপ করে ইউসুফের ভাইয়েরা গিয়ে তার আব্বাকে নালিশ করলো বাঘে নিয়ে গেছে ইয়াকুব আলাইসালাম তখন বললেন ফাসাবরুন জামিল কিছুই বলতে পারলেন না অপরদিকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পরে যখন ইউসুফ আলাইসালামের সঙ্গে তার ভাইদের পরিচয় হল এরপরে তার বাবার ঘটনা শুনলেন তার চক্ষু অন্ধ হয়ে গেছে ইউসুফ সালাম তার জামাটা দিয়ে বললেন যাও এই জামাটা নিয়ে যাও বাবার চেহারায় ফিরাও চোখ ভালো হয়ে যাবে জামা নিয়ে যখন রওনা হল ইয়াকুব আলাইহিসালাম সেই কিনানে বসে তার অন্যান্য পরিবারের সদস্যদেরকে বলতে লাগলেন ইন্নি লাজিদুরি হা ইউসুফ আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি ইউসুফের এটার নাম কারামত আপনি এখানে প্রশ্ন করতে পারেন ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কেনানের কুয়ায় পরে অসহায় অবস্থায় আছে তখন তুমি ইউসুফের ঘেরান পাচ্ছ না আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পরে সেই মিশরের থেকে জামার ঘেরান পাচ্ছ ব্যাপারটা কি ব্যাপারটা পরিষ্কার আল্লাহ তালা যখন ঘেরান পাওয়ান তখন ঘেরান পায় যখন ঘেরান পাওয়ান না তখন এটা কোনো বাপ দাদার কোনো কিনা সম্পত্তি না যে কাস্প খোলা থাকে সব দেখে এগুলো সেরিকে আকিদা সব কিছু দেখার মালিককে আল্লাহ সুবাহান এটা আল্লাহর খাস বৈশিষ্ট্য আলী উম্বিদাত সুদূর মানুষের অন্তরের মধ্যে কি আছে সবকিছু জানেন একমাত্র কে কিন্তু পীর সুবিধার আকিদা আপনি দেখবেন তাদের আকিদা হচ্ছে এই পীরের কাস্প খোলা থাকে মুড়িদের অন্তরের মধ্যে কি করে না না করে সব পিসাব দেখতে থাকে একথা আমি আগেও আলোচনা করেছি পীরদের কেতাবে লেখা আছে মুরিদ পীর হচ্ছে মুরিদের কলবের গোয়েন্দা ইয়াদখুলু ইয়াখরুজু পীর মুরিদের কলবের মধ্যে ঢুকি আর বের হয় ঢুকি আর বের হয় ওলা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ কিন্তু মুরিদে কিছুই টের পায় না মুরিদের সব দেখতে পায় এই সমস্ত কাহানী এই সমস্ত গল্প দিয়ে ভরা আছে আমি এজন্য বলছিলাম এই সমস্ত গল্প আর কাহানির তাবলিক করতে বলা হয় নাই কোরআন শরীফের সুরায় মায়দার সাতষট্টি নাম্বার আয়াত দেখুন আল্লাহ তারা কি বলছেন হে রাসুল রব্বিকা আপনি তাবলিক করুন আপনি প্রচার করুন আপনি পৌঁছে দিন মা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে যা নাজিল করা হয়েছে সব পৌঁছে দিন না কিছু গোপন করতে বলেছেন তাহলে আজকে সুফিবাদের আর একটা গ্রুপে বক্তব্য হচ্ছে নব্বই হাজার কালাম তিরিশ হাজার জাহের ষাট হাজার গোপন এই গোপন এলেমগুলো সব এসেছে বুজুর্গদের সিনাই সিনাই আল্লাহর নবী ষাট হাজার গোপন করে গেছেন বড় বড় মাদ্রাসার বড় বড় মহাদ্দিসেনরা তার এলেমদের সামনে বক্তব্য রাখে এলেমদার সিনা নাদার সফিনা এলেম তো সিনার মধ্যে মানে পীরের সিনার মধ্যে সিনার থেকে সিনা মিলাও তাহলে পাইয়ে যাইবা নইলে কিচ্ছু পাইবা না কবিতা আছে সুফিদের আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লামা হাসালতুমুহু ওয়াসওয়াসা علم نستے غیر علم عاشقی ما باقیا তলবি সে ইবলি সে শকি তোমরা যে কোরআন হাদিসের এলেম পড়ে এটা কোনো এলেম না এগুলো ইবলিসের সব ভোকা আসল এলেম হচ্ছে সিনার মধ্যে এই সমস্ত পড়ানো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন এটা আকিদার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রাসুলকে অর্ডার করেছেন হুকুম করেছেন হে আপনার রবের পক্ষ থেকে মা উনজিলা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে যা কিছু আপনি সবগুলো তাবলিক করেন কিছু কি গোপন করার কথা আছে এখানে এরপরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফাল আপনি যদি এটা না করেন ফামা বাল্লাগ তারিসা লতাহু তাহলে আপনি আল্লাহর দেওয়া রেসালাতের দায়িত্ব পৌঁছান নাই বলে বিবেচিত হবেন কি ধমকের কথা ওয়াইল্লাম তাফাল আপনি যদি তা না করেন সামা বাল্লাক তাহু আপনি তাহলে আল্লাহর রেসালাত আল্লাহর বাণী আল্লাহর দায়িত্ব পালন করেন নাই বলেই আপনাকে বিবেচনা করা হবে সুরায় মায়দার সাতষট্টি নম্বর আয়াত এই কারণেই আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে এসে বিদায় হজের ভাষণের এক পর্যায়ে বললেন ও আমার সাহাবিরা বলো আলাহালবাল্লাগতু আল্লাহ রব্বুল আলমিন যে তাবলিগ করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন দিন পৌঁছবার দায়িত্ব দিয়েছিলেন তোমরা সাক্ষী দাও আলাহালবাল্লাগতু আমি কি তা পৌঁছিয়েছি সাহাবাইকেরাম কি বললেন না আপনি নব্বই হাজার থেকে তিরিশ হাজার পৌঁছেছেন ষাট হাজার গোপন করেছেন সাহাবায়াম যা বলেছেন হাদিসের সব কিতাবগুলোতে আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন নাম কদ বাল্লাকতার রেসালাহ ওয়াদ্দাইতাল আমানাহ ওয়া নাসাতাল আপনার নাম সহি মুসলিমের তিন হাজার নয় নম্বর হাদিসে দেখবেন সাহাবাহাম বললেন কলু না সাহাদু সাহাবাহাম বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রেসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন তাবলিক করেছেন আমানতা আল্লাহর দেওয়া আমানত আপনি ঠিক মতো আদায় করেছেন এবং উম্মতের জন্য নাসিহা মঙ্গল কামনা করেছেন কল্যাণ কামনা করেছেন এরপরে আল্লাহর নবী সাল্লাম আল্লাহর নবী তার এই আঙ্গুলটাকে সাহাত আঙ্গুলুকে একবার আকাশের দিকে উঠান আর একবার মানুষের দিকে ইঙ্গিত করেন আর বলছেন আল্লাহ আল্লাহ সালাত আমার তিনবার বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব আপনার কালাম আমি ঠিক মতো পৌঁছেছি কোনো কিছু গোপন করি নাই পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাক্ষী নিলেন সাহাবায়করাম সাক্ষী দিলেন এর পরেও যারা বলে নব্বই হাজার কালাম থেকে তিরিশ হাজার দাহের ষাট হাজার বাতেন অথবা একটা কালামেও বাতেন আছে এরকম যারা দাবি করে সেগুলো মোশেক হতে পারে কাফের হতে পারে মমিন হতে পারে না আল্লাহর অলি হতে পারে না এই সমস্ত ভণ্ডগুলো আমাদের সমাজে বসে আছে আর তালেব এলেমদেরকে বুঝায় এলেমদার সিনা নাদার সফিনা এলেম তো সিনার মধ্যে সফিনার মধ্যে না এই ঘটনা যখন ঘটে গেল আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যাও এর উপরে মোহর লাগাও সিল মারো সুরায় মায়াদার তিন নম্বর আয়াতের একটা অংশ আয়াত নাজিল হয়ে গেল اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন কেমন পর্যন্ত যত মানুষ যত মমিন কোরআন হাদিসের প্রতি ইমান আনবে তাদেরকে বিশ্বাস করবে তাদেরকে জানিয়ে দিন আলিয়াকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি আলাইকুম ন্যামাথি এবং আমি আমার নিয়ামত তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি নিয়ামত বলতে ওহি আল্লাহর যে ওহি নাজিল হচ্ছিল কোরআন অবতীর্ণ হচ্ছিল ওহির ধারা এ ওহির নিয়ামতকে আজকে সমাপ্ত করে দিলাম ইসলাম এবং কামত পর্যন্তের জন্য ইসলামকে শুধুমাত্র দিন হিসাবে মনোনীত করলাম আলিয়ম পরিপূর্ণ হয়ে গেল পরিপূর্ণ কাকে বলে তাফসিরের কিতাবে লেখে পরিপূর্ণ বলা হয় আপনি মনে করেন এই মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইট নিয়ে আসে আর বলে যে এটা এক জায়গায় লাগান লাগানো যাবে যত বড় দামি হোক না কেন স্বর্ণের ইট না হিরকের ইট যদি হয় তাও লাগানো সম্ভব না কারণ আকমাল তু আমার মস্তিষ্ক পূর্ণ হয়ে গেছে এখন যদি তারপর লাগাতে চাই কি করতে হবে ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে তারপরে লাগান সম্ভব ঠিক সে কথাই আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি এরপরে যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন এবাদত সংযোজন করে নতুন কোন এবাদত ঢুকাতে চায় সেটা এবাদত ঢুকাতে হলে আমি যে ইসলামের এমারতকে পরিপূর্ণ করে দিয়েছি তা ভাঙতে হবে ছাড়া উপায় নাই এই কথাটাই এমির ভিতরে হাদিস বর্ণিত হয়েছে عن حسان رضي الله تعالى عنه قال ما ابتدى قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم مثلها لا يعيدها إليهم إلى يوم القيامة আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন কোন জাতি যখনই তাদের দিনের মধ্যে কোনো বেদাত ঢুকায় তখন ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় যেই পরিমাণ বেদাত ঢুকবে সেই পরিমাণ সুন্নাত উঠে যাবে এরপরে কেয়ামত পর্যন্ত এটা আর ফিরে আসবে না হাদিসটা মিসকাতুল মাসাবি একশো অষ্টআশি নম্বর হাদিস বাবুল এতেসাম বিল কিতাব সুন্নার মধ্যে পাওয়া যাবে মিসকাত বাংলাদেশের আলিয়া কৌমিয়া প্রায় সব মাদ্রাসায় পড়ায় শুরুর দিকেই আছে দেখে নেবেন পরিষ্কার বলা আছে যখনই কোন জাতি তাদের দিনের মধ্যে কোন বেদাত ঢুকায় ইল্লা নাজা আল্লাহ রাব্বুল তখন ওই দিনের থেকে ওই পরিমাণ সুন্নাত তুলে নেন আর কেয়ামত পর্যন্ত সেই সুন্নাত ফিরে আসে না এজন্যই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ভাবে ঘোষণা করেছেন মহাব্বাতুর রাসুল বাইন আল ইত্তেবাল ইফতেদা প্রথম খণ্ডের দুইশো চুরাশি নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন মানি তাদা ফিল ইসলাম বেদাতান যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন বেদাত আবিষ্কার করে হাসানাতান এরপরে আবার বলে এটা বেদাতে হাসানা কি বলে বেদাতে হাসানা ভালো বেদাত ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন ফাকাদ জামা আন্না মোহাম্মদান সাল্লাহ সে যেন সে যেন কথাই বলল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রেসালাতের দায়িত্বের মধ্যে খেয়ানত করে গেছেন আদায় করে যান নাই কারণ আল্লাহ তালা বলছেন উনি বলছেন লেয়ান আল্লাহ ইয়াকুল আলিয়াউমা আকমালতুলাকুম দিন আকুম কেননা আল্লাহ তালা বলছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর ওই বেদাতি বলছে পরিপূর্ণ হয় নাই কিছু বেদাতে হাসানা যোগ করতে হবে আপনি মনে করেন একজন মন্ত্রী এলাকায় গিয়ে বলে এলাকার জন্য আমি পাঁচ টন গম বরাদ্দ করেছিলাম তোমরা পেয়েছ কি জনগণ বলল পাই নাই মন্ত্রী সাহেব বলেন তোমাদের চেয়ারম্যানকে দিয়েছি জনগণ বলল পাই নাই তাহলে গম কোথায় গেল চেয়ারম্যানের প্যাটে চলে গেছে ঠিক এরকম ভাবে আল্লাহ তালা বলছেন আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দিয়েছি আর বেদাতি আলেমরা বলে বেদাতে হাসানা তৈরি করতে হবে তার মানে পরিপূর্ণ হয় নাই তাহলে আল্লাহ বললেন পরিপূর্ণ করে দিয়েছি আমাদের বেদাতি হুজুরা বলে পরিপূর্ণ হয় নাই তার মানে আল্লাহর নবী তাহলে ঠিক মতো পৌঁছান নাই এটাই তো বলা হচ্ছে এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেছেন যারা এরকম ভাবে বেদাত তৈরি করো এরপরে আবার দাবি করো বেদাতে হাসানা তোমরা মূলত নবীর আশেক না নবীর চরম দুশ্মন কারণ তোমাদের এই কথায় এই কথাকে আবশ্যক করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক মতো সারা পৌঁছান নাই এজন্য তিনি বলেছেন ফামা আলম ইয়াকুন ইয়াউমাইদিন দীনান ফালাইসা ইয়াউমা দীনান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার নবীর উপরে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিন পর্যন্ত যা দিনের অন্তর্ভুক্ত ছিল তাই কেয়ামত পর্যন্ত ইসলামের দিন হিসেবে বিবেচিত হবে ওই দিন যেগুলো দিন ইসলামের অন্তর্ভুক্ত হয় নাই ওই দিন যে সমস্ত এবাদত ইসলামে সামিল হয় নাই কামত পর্যন্ত সেগুলো ইসলামের এবাদত হতে পারে না সেগুলো শয়তানের এবাদত হতে পারে সেগুলো কুফাদের এবাদত হতে পারে এগুলো আল্লাহর এবাদত হতে পারে না আল্লাহর নবী যেদিন ফরজ সালা পূর্ণ করে দিলেন সেই সালাতের মধ্যে আল্লাহর নবী নিজে মৌদি করেছেন আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিসালাম দুই দিন পর্যন্ত সালাতের ইমামতি করে দেখিয়েছেন কয়দিন এরপরে আল্লাহর নবী দীর্ঘ তার হায়াত পর্যন্ত শেষ জীবন পর্যন্ত মসজিদের নবীতে ইমামতি করেছেন আল্লাহর নবী সালাতের মধ্যে কোন জায়গায় কি করেছেন খুঁটি নাটি সবগুলো সবিস্তারে আলোচনা আছে সেইখানে যদি ফরজ সালাতের পরে মুনাজাত করতেন তাহলে সেইটা হাদিতে উল্লেখ থাকতো না হাদিসের সব কিতাবগুলো পড়ুন খামাখা আমাদের সঙ্গে ঝগড়া করতে যাবেন না আর আমি আপনাদেরকে বলি আপনারা খবরদার যারা কোরআন হাদিস শোনার পরে বলে বাপ দাদার যুগ থেকে করেছি সব মসজিদে করে এই সমস্ত কথা যারা বলে ওদেরকে আপনারা সালাম দিবেন না কথা বলবেন না ওদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই কারণ ইসলামের দাওয়াত পৌঁছে গেছে সব জায়গায় এখন কোন জায়গায় এখন আর ইসলামে দাওয়াত পৌঁছে না এটা বলা যাবে না প্রত্যেকটা বেদাতির কানে দাওয়াত পৌঁছে গেছে খামাকে আপনি কিসের সময় নষ্ট করছেন চেয়ে ওই লোকটাকে গিয়ে দাওয়াত দান যার মনের মধ্যে এখন পর্যন্ত বেদাত ঢুকে নাই যার মাথাটা খালি আছে ওকে দাওয়াত দান সময় নষ্ট করবেন না প্রায় জায়গার থেকে আমরা রিপোর্ট পাই সে আমরা অমুক জায়গায় ঝগড়া হয়েছে অমুক আর সাথে বসতে চাই কোনো বসার দরকার নাই আল্লাহ আলা কুলুবিহীন এইগুলোর অন্তর উপরে মোহর লেগে গেছে নতুবা তাদের পরিষ্কার জানা উচিত হাদিসের প্রত্যেকটা কিতাবে আল্লাহর নবী কিভাবে উজু করতেন রামদেরকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহর নবী কেমনে উজু করতেন সাহাবিরা কি করতেন জানেন লোটা নিয়ে আসো পানি নিয়ে আসো আলী রানি আল্লাহ আনহুর থেকে একাধিক হাদিসে বর্ণিত আছে ওনাকে যখনই কোন ব্যক্তি জিজ্ঞেস করতেন যে আল্লাহর নবী কিভাবে উজু করতেন উনি কি করতেন পানি নিয়ে আসো উজু করতেন উজু করে দেখাইয়া বলতেন হা কাজা কানা উদু রসুল্লাহ সাল্লাম আল্লাহর নবী এভাবে উজু করতেন এরকম ভাবে আল্লাহর নবী কিভাবে সালাত আদায় করতেন হাদিসে পরিষ্কার বর্ণনা আছে কিভাবে রুকু করতেন কিভাবে সেজদা করতেন রুকুতে কি বলতেন সেজদায় কি বলতেন রুকুর থেকে দাঁড়িয়ে কি বলতেন দুই সেজদার মাঝখানে কি বলতেন এরকম কোন জায়গায় কি বলতেন সবগুলো হাদিসে বর্ণিত আছে এখন যদি ফরজ নামাজের পরে আমাদের সমাজে যেরকম প্রচলিত মোনাজাত করা হয় এই মোনাজাত থাকত সেটা হাদিসের কেতাবে উল্লেখ করা হতো না হাদিসের কেতাবে যখন উল্লেখ করা হয় নাই তাহলে বুঝা গেল আল্লাহর নবীর প্রতি আল্লাহ তারা যে সালাদ ফরজ করেছেন আল্লাহর নবী সাহাবায়করামদের যে সালাদ শিখিয়েছেন সেই সালাতের মধ্যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই সুতরাং যারা মুনাজাত তৈরি করেছে তারা বেদাত তৈরি করেছে বেদাতের মধ্যে কোনো হাসানা ছাইয়া হতে পারে না আল্লাহর নবী পরিষ্কার বলেছেন কুল্লু বেদাতিন দলালা সব বেদাত গুমরাহী পায়খানা আবার কি ভালো পায়খানার খারাপ পায়খানা হয় নাকি পায়খানা পায়খানাই এখন আসল রহস্য যেটা বললাম ওনারা তো আপনাদেরকে বড় বড় আলেমরা বুঝাই দিবে আল্লাহ নবীর যুগে ফ্যান ছিল না মাইক ছিল না মোবাইল ছিল না প্লেন ছিল না এইটার উত্তর কি দিবেন এই জন্য বেদাত কাকে বলে ভালো করে বুঝতে হবে আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা আমাদের দিনের মধ্যে এবাদত আকারে যারা কিছু তৈরি করবে সেটা প্রত্যাশ কতটা বেদাত মাইক কি কোন এবাদত নাকি ফ্যান কোন এবাদত আগের যুগে চাষাবাদ করেছে লাঙ্গল দিয়ে আর এখন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে এটা কি বেদাত এইগুলো হচ্ছে যাবতীয় উপকরণ এইগুলোকে বেদাত বলা হয় না বেদাত বলা হয় ইসলামের মধ্যে এবাদত আকারে সবের উদ্দেশ্যে নতুন কোনো কিছু তৈরি করার নাম হচ্ছে বেদাত আর সেই বেদাত গুলো হচ্ছে রজব মাসে খাজা বাবার ওরস করা সেই বেদাত হচ্ছে পীর বুজুর্গের মাজার তৈরি করা সেই বেদাত হচ্ছে মাজারকে প্রার্থনা করা সেই বেদাত হচ্ছে মাজারে টাকা পয়সা দেওয়া সেই বেদাত হচ্ছে মানুষ মরলে পরে তিন দিনা খতম পড়ানো মানুষ মরলে পরে চল্লিশে খতম পড়ানো মানুষ মরলে পরে মৃত্যু বার্ষিকী পালন করা মৃত্যু বার্ষিকী চল্লিশা তিন দিনা এই সমস্ত জিনিসগুলোকে এবাদত মনে করে সবের উদ্দেশ্যে করা হয় আর এবাদত মনে করে সবের উদ্দেশ্যে যদি এমন কোন কিছু করা হয় যা আল্লাহ নবী করেন নাই কোরআনে নাই হাদিসে নাই সেগুলোর নাম কি সেইগুলো বেদাত এটা পরিষ্কার বুঝতে হবে আল্লাহর নবী সাল্লাম সে কথাই বলেছেন মান আহদা সাফি এই জন্য আমরা পরিষ্কার বলি যেই কোন এবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত কয়টা শর্ত যেহেতু রজব মাস সামনে সাবান তারপরে রমজান এজন্য এবাদত করার জন্য আমরা নিজেদেরকে পিওর মমিন বানাবো এজন্য আজকে আলোচনা এবাদত কবুল করার হওয়ার জন্য আল্লাহ সুবাহ দুইটা শর্ত দিয়েছেন এক নাম্বার শর্ত হচ্ছে যে কোনো এবাদত করব এবাদতটাকে খালে শুধুমাত্র কার জন্য করব কোরআনে বলা চমা উমেরু ইল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন সুরা বাইয়ানার ভিতর আছে অমা উমেরু ইল্লাহ আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন এবাদতকে শুধুমাত্র খালেজ ভাবে আল্লাহর জন্যই করতে হবে এবাদতের মধ্যে না থাকবে কোনো পীরকে খুশি করা না কোনো মানুষকে খুশি করা না কোনো ব্যক্তিকে খুশি করা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য এবাদত করতে হবে দুই নাম্বার বিষয়টা হচ্ছে এবাদত করব কার তরিকায় রাসুলের তরিকায় পরিষ্কার বক্তব্য একজন মমিনের ভিতরটা হবে তৌহিদ ভিত্তিক বাহিরটা হবে সুন্না ভিত্তিক কি বললাম ভিতরের কাঠামো হবে তৌহিদ ভিত্তিক ভিতরে তাওহিদ থাকবে আকিদার ক্ষেত্রে আল্লাহর তাওহিদ ছাড়া আর কিছু থাকবে না যে কোনো আবাদত যে কোনো আনুগত্য সব কিছু করব কার জন্য আল্লাহর জন্য এইখানে কোনো আর বাদ থাকবে না আন্দাজ থাকবে না সব কিছুকে মুক্ত করে সম্পূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করব কার জন্য আল্লাহর জন্য এটাই মমিনের চূড়ান্ত কট কথা কোরআন পরিষ্কার বলছে কুল বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব সব কার জন্য সুতরাং মুমিনদের সমস্ত ইবাদত হবে কার জন্য ভিতরের কাঠামো মোমেনদের আকিদা ইমান হবে শুধুমাত্র কার জন্য এরপরে এবাদত করতে তরিকা হবে কার তরিকা তরিকার ক্ষেত্রে একমাত্র রাসুলের তরিকা হবে রাসুলের তরিকা বাদ দিয়ে যদি কোন খাজা বাবার তরিকা গাজা বাবার তরিকা ল্যাংটা বাবার তরিকা সিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া যে কোনো পীরের তরিকায় করা হয় সেটা পীর এবাদত হতে পারে শয়তানের অংশ হতে পারে আল্লাহর এবাদত হতে পারে না কোন তরিকা ইসলামে না একমাত্র তরিকা একটা কার তরিকা আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূল হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মডেল তরিকা একমাত্র রাসুলের তরিকা আজকে আমাদের পীর সাহেবেরা এরকম সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে বলে যে এই যে আমাদের তিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া এগুলো সাহাবাহিক রামদের থেকে চলে এসেছে এগুলো নাকি সব আলী রদি আল্লাহ থেকে চলে এসেছে আমাদের কেতাবুল একামতের দিন আসতেছে ইনশাল্লাহ হয়তো দুই এক সপ্তাহের মধ্যে ছেপে যাবে এর মধ্যে আমি সব উত্তরগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সেখানে প্রমাণ করেছি এই তরিকাগুলো যদি কোনো সাহাবায়ক থেকে প্রচলিত হয়ে থাকে তাহলে তরিকার নাম তোমার পীরের নামে কেন হলো সাহাবির নামে কেন হলো না চিস্তিয়া তরিকা কার নামে মঈনুদ্দিন চিস্তির নামে সাবেরিয়া তরিকা কার নামে আলাউদ্দিন সাবেরির নামে নকশাবন্দিয়া তরিকা কার নামে নকশাবন্দির নামে কাদরিয়া তরিকা কার নামে আব্দুল কাদের জিলানির নামে বোঝা গেল তরিকার নাম যখন কতগুলো পীর বুজুর্গের নামে এই তরিকা পীর বুজুর্গের থেকে চালু হয়েছে আল্লাহর নবীর কোন সাহাবির থেকে চালু হয় নাই আল্লাহর নবীর নামে মিথ্যা কথা সাহাবায়কের রামদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে এই সমস্ত মিথ্যাকে বর্জন করতে হবে এই সমস্ত মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে জাতিকে সাবধান করতে হবে এবাদত করতে একজনার তরিকায় কার তরিকায় রাসুলের তরিকায় রমজানের প্রস্তুতির জন্য আমাদের মনে রাখতে হবে সমস্ত বেদাত উৎখাত করে আপনি যত বেশি এবাদত করেন আমাদের দেশে অনেকে বলে যে আমাদের দেশের মানুষ এবাদত বেশি করে এবাদত বেশি করে অন্য দেশের লোকেরা এত ইবাদত করে না আমি বলি দলত তরিকায় যত বেশি ইবাদত করুক এগুলোর কোনো গ্রহণযোগ্যতা আছে আপনি দুইজন মিস্ত্রি নিয়ে আসেন একজনে কাজ জানে আর একজনে জানে না যে জানে সে এসে একটা ধাক্কা দিয়ে মেশিন ঠিক করে দিল আর যে জানে না পাঁচ ঘন্টা মেহনত করলো আপনি পুরস্কার দিবেন কাকে এদেশের মানুষ পাঁচ ঘন্টা মেহনত করে এদেশের মানুষ জিকির করতে করতে কলপ ফাটিয়ে ফেলে কিন্তু সেই জিকির আল্লাহর নবীর তরিকায় করে না করে কার তরিকায় এই জন্য তুমি যত মেহনত করো এইগুলো সবগুলো শয়তানের এবাদত কার এবাদত এই যে সম্মিলিত জিকির করে দেখবেন কি চিৎকার মেরে জিকির করে পীরের তরিকার জিকির এরকম সম্মিলিত চিৎকার মেরে জিকির কোন সাহাবিরা করেছেন আল্লাহর নবীর হাদিস গুলো পড়বেন আল্লাহর নবীর সাহাবিরা একবার তাবুকের যুদ্ধের থেকে আসার সময় পাহাড়ে উঠতে উঁচু জায়গায় উঠতে আল্লাহ আকবার নামতে সুবাহান আল্লাহ এটা একটু জোরে জোরে বলা শুরু করলেন মেসকাতে দুশো এক নম্বর পৃষ্ঠা খুলে দেখুন একশো এক নম্বর পৃষ্ঠা দুশো না একশো এক নম্বর পৃষ্ঠায় পরিষ্কার হাদিস আছে আল্লাহর নবী সাল্লাহ আলাই ওসাল্লাম বললেন এর বাউ আলা আনফুসিকুম তোমরা সদয় হও আস্তে আস্তে জিকির করো নিজের উপরে সদয় হও এরপরে বললেন ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা লা গায়বান তোমরা কোনো বধিরকে আর কোনো বধিরকে বা অনুপস্থিত কাউকে ডাকছ না ওয়াল্লাদি নাহু তোমরা যে আল্লাহকে ডাকছ ফাইন্নাহু আকরবিলা আহাদিকুম মিন উটের উপরে সাহাবাকেরা বসেছিলেন তোমাদের উটের গর্দানটা যত কাছে আল্লাহ তারা তার চেয়ে অনেক কাছে কোরআনের নির্দেশ আছে ادعوا ربكم تبرعا وخفيا ودون الجهر من القول بالغدو والآصال আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ادعوا ربكم তোমরা তোমাদের রবকে ডাকো তাবাররুআ ওয়া খুফিয়া বিনয়ের সাথে করন্দনরত অবস্থায় বিনয়ের সাথে সূরায়ে আরফ সাত নাম্বার সুরার দুইশো পাঁচ নাম্বার আয়াত আল্লাহ তালা কি সুন্দর করে বলছেন ওয়াজকুর রব্বা কাফি নাফসিকা অজকুর রব্বাকা অজকুর রব্বাকা তুমি তোমার রবের জিকির করো ফি নফসিকা মনে মনে তাদার রুহান ক্রন্দনরত অবস্থায় অখেই ফাতান এবং চুপি সরে জাহারে মিনাল কৌলে জোরে বলার চেয়ে আসতে জোরে বলার চেয়ে দুনাল জাহারে জাহার মানে জোরে বলা দুনা মানে নিচু সরে জাহারের চেয়ে অর্থাৎ জোরে বলা হয় যেটাকে তার চেয়ে একটু আসতে বলো বিল গুদুব্বেওয়াল আসল সকালে সন্ধ্যায় জিকির করো মিনাল গাফিলিন তোমরা গাফিল হয়েও না জিকির করা তো আছে জিকির কি আমরা নাজায়জ বলি নাকি মিথ্যা বলে কয়ে এরা জিকিরের বিরোধী আমরা তো জিকির করার জন্য উদ্বুদ্ধ করি জিকিরের জন্য কিতাব লিখে দিয়েছি কিতাব দোয়া আছে না ওটা জিকিরের কিতাব ওই জিকির করব আল্লাহ নবী ওই জিকির করেছেন এই জিকির করব জিকির করব কার তরিকায় না কোন পীরের তরিকায় যারা পীরের তরিকায় জিকির করেন তবা করো মুসলমান সামনে রমজান আসে তবা করে পরিষ্কার হয়ে যাও তুমি যদি রসলের তরিকা বাদ দিয়ে কোন পীরের তরিকায় জিকির করো হোক সে চিস্তিয়া চাবেরিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া যত তরিকার জিকির সবগুলো শয়তানের জিকির রাসুলের তরিকার জিকির না এগুলো বর্জন করতে হবে সেই জন্য মনে রাখতে হবে বেদাত এর মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান আহাদা তাফি আমরিনা মা ফাহুয়া মুসলিম হাদিস রেফারেন্স আগে বলে দিয়েছি এজন্য আমাদের পরিষ্কার হতে হবে রজব মাস আসলে আল্লাহর নবী একটা দোয়াও কথা অবশ্য হাদিসটা দুর্বল হাদিস আমার আগের লেকচারে আছে হাদিসটা কিন্তু সনদের ঠিক থেকে দুর্বল মেসকাতে হাদিসটা আছে এক হাজার তিনশো উনসত্তর নাম্বার আর এটা বাইহাটির হাদিসে আছে হাদিসটা আছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা রজব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যখনই রজব মাস শুরু হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারেক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করো আর রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করো রমজান পাওয়ার তৌফিক দান করো এই দোয়াটা আমাদের কিতাব দোয়া আসতে পারে নাই কারণ সনদ দুর্বল দয়ীফ হাদিস দুর্বল জাল হাদিস আমাদের কোনো কেতাব আমরা আনি না আর যদি কোনো জায়গায় বিশেষ কোনো প্রয়োজন আনি উল্লেখ করে দেয় হাদিসটা দুর্বল দেখবেন কোন কোন জায়গায় লেখা আছে হাদিসের সনদটা দুর্বল লিখে দিয়েছি কি জন্য জনগণের মধ্যে প্রচারিত এই দোয়াটা সব মসজিদে হয়তো বলা হবে রজব মাস আসলেই দোয়া বলা হয় এখন আপনারা শুনবেন যে আমাদের ইমাম সাথে বললেন না তাহলে উনি বোধহয় কেতাব খুঁজে পান নাই এই জন্য বলতে হলো সাথে সাথে বলাও হলো এই হাদিসটা দাইফুন বাই হাকির হাদিস উল্লেখ করার পরে বলা হয়েছে দাইফ দুর্বল সনদ মানে আল্লাহর নবীর থেকে হাদিসের সনদ সহিনা এটা আল্লাহর নবী নিজে বলেছেন না নবীর নামে কেউ তৈরি করে মন গড়া জাল হাদিস বলেছে সেটার মধ্যে সন্দেহ আছে এরকম সন্দেহযুক্ত হাদিসগুলোর নাম হচ্ছে কি দুর্বল হাদিস হাদিস দুর্বল হয় কেমনে হাদিস দুর্বল হয় না আল্লাহর নবী যেটা বলেছেন নিশ্চিত জানা যাবে ওটা দুর্বল না দুর্বল হচ্ছে এই যে আল্লাহর নবী আসলে বলেছেন কিনা কারণ এদেশে অনেক ভুয়া জাল হাদিস আল্লাহর নবীর নামে তৈরি করা হয়েছে আপনি দেখবেন এই দেশের একদল বক্তা এখন তৈরি হয়েছে এরা নাস্তিক মুরতাদদেরকে খুশি করার জন্য ওয়াজের ময়দানে চিৎকার মেরে বয়ান করে হব্বুল ওতন মিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ জাল হাদিস বুয়া হাদিস আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করেছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন মান কাজাবা আলাইয়া মুতা আম্মেদান যে ব্যক্তি আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করে আল্লাহ নবী সাল্লাম বলছেন নার সে যেন তার নিজের ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় জাল হাদিস এত বড় মারাত্মক জিনিস এই হাদিস গুলো প্রচার করা হচ্ছে আরো দেখবেন আমাদের দেশে নবীর মহাব্বাতে অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে বুজুর্গদের নামে হাদিস শুনবেন মান নাজারা ওয়াজিয়া উলিয়া ইল্লাহে যে ব্যক্তি কোন একজন আল্লাহর অলির চেহারার দিকে তাকায় তার সমস্ত গুণা মাফ হয়ে যায় নওয়াজবিল্লাহ জাল হাদিস দুয়া হাদিস এরকম ভাবে হাদিস শুনবেন আব্বালুমা খালাক আল্লাহ নুরি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রথম যে জিনিসটা আল্লাহ তৈরি করেছেন তা হচ্ছে আমার নূর মিথ্যা হাদিস জাল হাদিস আল্লাহর নবী কথা বলেন নাই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আব্দুলুমা খলাক আল্লাহ আল কলম আল্লাহ তারা প্রথম যে জিনিসটা সৃষ্টি করেন তা হচ্ছে কলম এরকম অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে যে খাওয়ার আগে আর পরে লবণ খাওয়া সুন্নত জাল হাদিস মিথ্যা হাদিস এরকম খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত বলে না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত মানে কায়দা মতো তো খাইছে মুরগি পোলাও বিরিয়ানি এখন হজম শক্তি বাড়াবার জন্য মিষ্টি খাওয়া দরকার সোজা বললেই পারো যে মিষ্টি খাইতে হইবে হাদিস তৈরি করেছে কয়ে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত জাল হাদিস বুয়া হাদিস হ্যাঁ তবে সহি হাদিস কি আল্লাহর নবী সাল সাল্লাম এমনি মধু এবং হালুয়া পছন্দ করতেন এটা খাওয়ার আগে পরে কথা না বুখারি হাদিসে আছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল আসাল ওয়াল হালুয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু মধু এবং হালুয়া পছন্দ করতেন এটা ভালোবাসতেন সেই হিসেবে আপনি ওখানে আপত্তি নাই কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এগুলো জাল হাদিস এরকম আরো অনেক হাদিস তৈরি করা হয়েছে এজন্য মনে রাখতে হবে জাল হাদিস ভুয়া হাদিস বাদ দিয়ে সহি হাদিস যেগুলো আছে আমরা সেগুলো আমল করব হারামের ভিতরে মজা বেশি কারণ বানাইয়ে তানাইয়ে বললে কি লাগে মজা লাগে বেশি আর সহি জিনিসটা করলে অত আমল মজা লাগে না একজনের কয় হুজুর দুরুদ শরীফ পড়তে ভালো লাগে না অত মিলাদ পড়লে একটু ভালো লাগে সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া একটু দাঁড়াইয়া পড়ি কত মজা লাগে আনন্দ লাগে আমি বললাম বেশাখানায় যাদের যাওয়ার অভ্যাস আছে তাদেরকে যদি সুন্দরী মেয়ে বিয়ে করাইয়ে দেওয়া হয় হালাল বউ তাদের কাছে পছন্দনীয় না শুকুরকে যদি গোসল করাইয়া আতর গোলাপ পড়াইয়া ফুলের ময়দানে ছেড়ে দেয় শুকর ফুলের ঘেরান নেবে না পায়খানা তালাশ করবে ঠিক সেরকম ভাবে যাদের বেদাত করার অভ্যাস ওদেরকে আপনি কোরআন হাদিসের এবাদত পছন্দ করাতে পারবেন না ওরা ফরজ এবাদত গুলো করে না ফরজ নামাজ পড়ে না রোজা রাখে না হজ ফরজ করে না কিন্তু তারা এখান থেকে পার্টি করে আজমির যায় কবর জারত করতে নামাজ পড়ে না সবে বরাত আসলে সারা রাত দেখবেন সালাদ তাসবি পড়াতে শুরু করে আর কিছু ইমামরাও আছে এই যে তাকুয়া মসজিদ এক ইমাম আছে এই ইমাম কোন আলেম কিনা আমি জানি না প্রত্যেক বছর সবে বরাতে সে সালাত উত্তাসবির জামাত আদায় করে আল্লাহর নবী কি সালাত উত্তাসবির কোন জামাত করেছেন এই সমস্ত ইমামগুলো বেদাত করে করে মানুষের টাকা পয়সা পেয়ে তারপরে তারা বড় বড় সম্পদের পাহাড় করে এক একটা বেদাত করতে পারলে মানুষকে বাহবা কারণ অনেক লোক হাজির হয় এই জামাত পড়ার জন্য সালাতুত উত্তাসমির জামাত আপনি পড়তে পারেন আমাকে বলেছে একজনে যে আমরা সালাতুত উত্তাসমির জামাত পড়তে পারি না আমি বলি আমার চেয়ে যে ব্যক্তি বড় বুজুর্গ ছিলেন যাকে আল্লাহর যাকে আল্লাহ রাব্বুল আলমিন দিন প্রচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই নবী নিজে কোনদিন ওই আমদেরকে নিয়ে সালাত তাজবির জামাত করেন নাই যে সাহাবায় কেরাম এবাদত করার জন্য পাগল থাকতেন যে সাহাবায় কেরাম একটা নেকি অর্জন করার জন্য যখন শুনলেন বাজারে যাওয়া গুণা বাজারে যাওয়া বন্ধ করলেন এরপরে যখন শুনলেন বাজারে গিয়ে দোয়া পড়লে অনেক সব পাওয়া যায় ওই সব অর্জন করার জন্য বাজারে দৌড় দিয়ে যাইতেন আবার আসতেন দোয়া পড়ে এই সাহাবায় কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সালাত তাসবির জামাত পড়েন নাই এরপরে যদি কোনো ইমাম সালাত তাসবির জামাত বেদাত করে সে বেদাত করেছে নবীর বিরোধিতা করেছে সাহাবাই কেন তরিকার বিরোধিতা করেছে এই জন্য মনে রাখতে হবে কোন এবাদত কিভাবে করব একমাত্র রাসুলের তরিকা রাসুলের তরিকা ছাড়া কোন এবাদত করা আপনার কাছে জিকির করতে তালে তাল মিলাইয়া ঘরে ঘরে এরকম তালে তাল মিলাইয়া ঘরে ঘর মিলাইয়া করতে মজা লাগে তোমার কাছে মজা লাগতে পারে কারণ তোমার ওই বিশ্বাখানায় যাওয়ার অভ্যাস বেদাত তোর অভ্যাস বেদাত না করলে তোমার মজা লাগে না আল্লাহ নবী সাহাবির এগুলো করেন নাই তোমার কাছে ফরজ নামাজের পর মোনাজাত না করলে নামাজটাই যেন তৃপ্তি হইল না তোমার তৃপ্তি জীবনও হবে না কারণ যে ব্যক্তি বিশ্বাখানায় যাওয়ার অভ্যাস পতিতালয়ে যাওয়ার অভ্যাস ওই ব্যক্তিকে যত হালাল বউ বিয়ে করাই দেওয়া হয় হালাল বউ তার কাছে পছন্দ হবে না তৃপ্তি হবে না তার বেশাখানায় যেতেই হবে এরকম যাদের বেদাত করার অভ্যাস আপনি ওদেরকে যতই বুঝান ও বেদাত করতে অভ্যস্ত ওকে সুন্নাত দিয়ে বুঝাইলে কাজ হবে না কারণ সুন্নাতের মধ্যে অত মজা নাই ওদের জন্য মজা নাই মোমিনদের জন্য মজা আছে মমিনরা সুন্নাতের মধ্যেই মজা পায় বেদাতের মধ্যে মজা এই জন্য আজকে আলোচনা আমি শুধু একটা বিষয় নিয়ে করেছি তা হচ্ছে এই রমজান মাস আমাদের সামনে সাবান আমাদের সামনে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা আর সেজন্য তাও হেদ ভিত্তিক ইমান আর সুন্না ভিত্তিক আমল মনে থাকবে তাও হেদ ভিত্তিক ইমান সুন্না ভিত্তিক আমল আমাদের যতগুলো বই আছে বাইরে কেতাবুল হজ আছে এর মধ্যে বেদাতের আলোচনা আছে সুন্নতের আলোচনা আছে সিরিক আলোচনা আছে এরকম এখন যে বইটা বের হয়েছে মরণের আগে পরে ওটার মধ্যে বেদাতের আলোচনা আছে সেরেকের আলোচনা আছে প্রচলিত বেদাত কি কি আছে সেরেক কি কি আছে সব দেওয়া আছে এই আজকে যে আলোচনাগুলো করেন সেগুলো সবই আছে আপনারা এগুলো পড়বেন কোরআন হাদিস পর অভ্যাস করবেন এই অভ্যাস করবেন কোরআন হাদিস যদি পড়তে ভালো না লাগে আপনিও মনে মনে ভাববেন যে আমার মধ্যেও আবার সেই শয়তানের অসস আছে কিনা যখনই দেখবেন কোরআন হাদিস পড়া বাদ দিয়ে কোন ফাজাইলের কিতাব পড়তে মজা বেশি লাগে বুজুর্গের কাহিনী পড়তে মজা বেশি লাগে সাহাবায়ক রামদের কাহিনী পড়তে অত মজা লাগে না কারণ সাহাবায়ক রামদের কাহিনীর মধ্যে অত মজা নাই সাহাবায়ক রামদের কেরামতির মধ্যে অত মজার কাহিনী নাই যেটা বুজুর্গদের কাহিনীতে আছে আপনারা তাজ কেরাতুল আউলিয়া নামে একটা বই আছে পড়বেন দেখবেন যে মাশাল্লাহ কি কাল্পনিক ঘটনাই না লিখেছে আর সাহাবিদের কারামত কি আমরা কারামত মানি সাহাবিদের কারামত মেসকাত হাদিস আছে দেখবেন আল্লাহর নবীর দরবারে দুজন সাহাবি আসলেন কথা বলতে বলতে রাত্র হয়ে গেছে অনেক দুইজন সাহাবির হাতে দুটো লাঠি দুজন আল্লাহ নবীর দরবার থেকে রাস্তায় যাবেন দুজনের রাস্তা যে পর্যন্ত এক ছিল একজনের লাঠি জ্বলে উঠল আলোতে দুজন চলে গেলেন যখন দুজনের রাস্তা দুই দিকে হয়ে গেল অপরজনের লাঠিটাও জ্বলে উঠল আলো দিয়ে চলে গেলেন এটা সাহাবিদের কারামত শুনতে বেশি মজা লাগে নাই কিন্তু বুজুর্গের কাহিনী বললে বলতাম কি অমুক বুজুর্গ দশ হাজার বছরে মাদত করেছেন গাছের লতা পাতা তার শরীরে ঢুকে গেছে কি মজা লাগলো আমি বলি তোমার ওই বুজুর্গ শয়তান হতে পারে অলি হতে পারে না কারণ যদি আল্লাহর অলি হয় তাহলে তার নামাজ পড়তে হবে না উজু করা লাগবে না পেশাব পায়খানা করবে না মানুষ হইলে তার পেশাব পায়খানা করতে হবে উজু গোসল করতে হবে নামাজ পড়লে রুকু সেজদা করতে হবে এত কিছু করলে তার শরীরে গাছের লতা পাতা ঢুকতে পারে যখন গাছের লতা পাতা ঢুকে গেছে বসতে হবে ওটা কি ওটা কোনো মানুষ ওটা শয়তান কাজে শয়তানের কাহিনী শুনতে তোমার তো মজা লাগবে আপনি শুনবেন ওদের বইতে লেখা আছে ওই তাজকিরাতুল আউলিয়ায় ইব্রাহিম ইবনে আধামের কাহিনী লিখতে গিয়ে বলেছে ইব্রাহিম ইবনে আধাম মক্কায় গিয়া হজ করতে গেল দেখে কাবা শরীফ নাই কাবা কোথায় গেল শেষদায় পড়ে গেলেন কি অন্যায় করলাম কাবা দেখতে পাচ্ছি না আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আধামকে জানিয়ে দেওয়া হলো ইব্রাহিম আধাম তোমার কোনো অন্যায় না আসল রহস্য হল রাবেয়া বস্ত্রী হজ আসতে আছে তাকে আগাইয়ে আনার জন্য কাবা শরীফ চলে গেছে খাজা বাবার পাল্টি পাইছো কাবা শরীফকে কাবা শরীফ চলে গেছে রাবেয়া বস্ত্রীকে আগাই আনার জন্য আপনার ইতিহাস পড়ুন আমার ওই বায়াত এবং সেরাতে মুস্তাকিম বই আছে ওই বইয়ের মধ্যে বায়াতে রেজওয়ানের কাহিনী লেখা আছে আল্লাহর নবী মদিনার থেকে আসলেন মক্কার কাছে হোদাইবিয়া পর্যন্ত আসার পরে বাধাগ্রস্ত হলেন আল্লাহর নবী তিন দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন মক্কায় কি ঢুকতে পেরেছিলেন হ্যাঁ। ওসমানকে পাঠাইলেন সেখানে খবর হয়ে গেল তিনি তাকে মেরে ফেলা হয়েছে বায়াত নিলেন তারপরে চুক্তি হলো চুক্তির শর্ত ছিল এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না আগামী বছর আসবেন আল্লাহর নবী সেই বছর ওখান থেকে ফিরে গেলেন তিন দিন পর্যন্ত আল্লাহর নবী নিজে অবস্থান করলেন চোদ্দশো সাহাবায় কেরাম নবীর সঙ্গে অবস্থান করলেন সেইখানে কি কাবা গেছিল কি নিষ্ঠুর কাবা আল্লাহর নবীর জন্য গেল না আরু ওমরের জন্য গেল না চোদ্দশো সাহাবায় কেরামদের জন্য গেল না গেল কাকে আনার জন্য আর রাবে বস্ত্রীকে আনার জন্য আরো কাহিনী শুনবেন আর রাবে বস্ত্রী হাসান বস্ত্রী পলা বলি খেলাচ্ছিল হাসান বস্ত্রী রাবে বস্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছে না শেষ পর্যন্ত যখন দেখা হলো জিজ্ঞেস করলো রাবেয়া তোমাকে সাত আসমান সাত জমিন কোথাও খুঁজে পাইলাম না ব্যাপারটা কি আর রাবেয়া বস্ত্রী বলল তুমি পাইবা কেমনে আমি তো আল্লাহর আরসের তলে গিয়ে পড়িয়েছিলাম আল্লাহর নবী মেয়েরাজে যখন গেলেন মেয়েরাজের হাদিসগুলো পড়ুন প্রত্যেকটা হাদিসে বলা আছে আল্লাহর নবীকে প্রত্যেকটা আসমানে প্রশ্ন করা হয়েছে জিব্রাইলকে প্রশ্ন করেছে আসমানের ফেরেস্তারা কে তুমি আমি জিব্রাইল কে তোমার সঙ্গে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে ডাকা হয়েছে হ্যাঁ ডাকা হয়েছে এরপরে দরজা খুললো আর বলল মার হাওয়া বোঝা গেল নবীর জন্য মেয়েরা দেওয়ার সময় প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হল আর রাবে আবশ্রী লাভ দিয়ে আরো সে চলে গেছে একটা দরজা খোলার প্রয়োজন হয় নাই কি ভুয়া কাহিনী এইগুলো শুনে আর মুরিদদের কানে মজা লাগে এই জন্য আমি বলি আমার কাছে এর খারাপ দৃষ্টান্ত দেওয়ার কোনো শব্দ নাই তাহলে সেটাও করতাম বেশ্যাখানায় যাদের যাওয়ার অভ্যাস তারা কি করে ওই আওয়াজই শুনে আপনারা শোনেন নাই কবি শামসুর রহমান একবার বলেছিল কি মনে আছে ফজরের সময় যখন আজান শুনি মনে হয় যেন বেশ্যা খরিদ্দারকে ডাকে আমি বলি সারা জীবন যাদের বেশ্যার ডাক কানে শোনার অভ্যাস তারা যখন আদানের ডাক শুনে তখন বেশ্যার আওয়াজ শুনতে পায় আর কবি নজরুল কি বলেছিল নজরুল ভালো মন্দ সেটা ভিন্ন বিষয় কিন্তু সে বলেছিল কি মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই সেটায় সকাল সন্ধ্যা মোয়াজ্জেনের আজান শুনতে পাই বুঝে গেল যার যেরকম রুচি সে ওরকমই ধারণা করে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো কোরআন এবং সুন্না মোতাবেক আমল করবো আল্লাহর নবী সাল আলী ওসাল্লাম বিদায় হজের ভাষণে বারবার বলেছেন এ আয়াত নাজিল হয়ে গেল এরপরে তিনি বললেন তারা তুফিক মামরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাংতা লাংতাদিল্লুমা তোমার সত্যুম বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদচ্যুত হবে না গোমরা হবে না মা তামাক কাত্তুম যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে সেই দুটো জিনিস কি কি কিতাব আল্লাহ সুন্নাত রাসুলহি একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর একটা কি কোরআন এবং হাদিসে যেটা নাই সেটা যত বড় ইমাম সব বলুক যত বড় বুজুর্গ বলুক যত বড় পীর বলুক যত বড় মসজিদের খতিসা বলুক সেগুলো মানা যায় না বর্জন করতে হবে কোরআন শূন্য যেটা আছে মানতে হবে রাজিয়া আছে আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন রজম মাসের এই দোয়া সহিদিস দ্বারা না এই জন্য বললাম যে দোয়া করবেন আল্লাহর কাছে এমনি যে আল্লাহ তুমি আমাদেরকে করো এই রজম মাসেও কবুল করো সাবান মাসেও কবুল করো রমজানেও কবুল করো এবাদত করবেন বেশি বেশি দোয়া তো বললামই যে সহিদিস দ্বারা প্রমাণিত নয় এই জন্য এই দোয়ার আমল করা জরুরি না আল্লাহ সুবহান আমাদের সকলকে সহি বুঝ দান করুন কোরআন সুন্নামতে চলার তফিক দান করুন আমিন ওসল্লাহ তালা নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওসমাইন